হাদিস নম্বর বিয়াল্লিশ عن انس بن مالك رضي الله عنه يقول كان رسول الله صلى الله عليه وسلم يفطر على رطبات قبل ان يصلي فان لم تكن رطبات فعلى تمرات فان لم تكن حسى حسوات من ماء সরস টাটকা খেজুর দ্বারা রোজা ইফতার করা উত্তম আনাস বিন মালিক রদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়ার পূর্বে বা আগে কতিপয় সরস টাটকা খেজুর দ্বারা রোজা ইফতার করতেন যদি সরস টাটকা খেজুর না পেতেন তাহলে শুকনো খেজুর দ্বারা রোজা ইফতার করতেন যদি শুকনো খেজুরও না থাকত তাহলে কয়েক ঢোক পানি পান করে রোজা ইফতার করতেন সোনান আবু দাউদ হাদিস নম্বর দুই হাজার তিনশো ছাপান্ন জামে তিরমিজি হাদিস নম্বর ছশো ছিয়ানব্বই তবে হাদিসের শব্দগুলি সোনান আবু দাউদ থেকে নেওয়া হয়েছে ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান গরিব বলেছেন আল্লামা নাসর উদ্দিন আল আলবানী হাদিসটিকে হাসান সাহেহ বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে আট নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক মাগরিবের নামাজ পড়ার পূর্বে বা আগে কতিপয় সরস টাটকা খেজুর দ্বারা রোজা ইফতার করা উত্তম যদি সরস টাটকা খেজুর না থাকে তাহলে শুকনো খেজুর দ্বারা রোজা ইফতার করা উত্তম যদি শুকনো খেজুরও না থাকে তাহলে কয়েক ঢোক পানি পান করে রোজা ইফতার করা ভালো যদি উল্লেখিত বস্তুর মধ্যে থেকে কিছুই না থাকে তাহলে আল্লাহর প্রদত্ত যে কোনো হালাল বা বৈধ খাদ্য বা পানীয় বস্তুর দ্বারা রোজা ইফতার করে নেওয়াই ভালো দুই প্রকৃত ইসলাম ধর্মে রোজা হল মহান আল্লাহর এমন একটি এবাদত বা উপাসনা যেই এবাদত বা উপাসনাতে ফজরের আভাব প্রকাশ হওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা ভঙ্গকারী সমস্ত বস্তু বর্জন করে নিরম্ব উপবাস থাকা